মানবতা সমাধান আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال কার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কুল্লু আদম ইজাফুল হাসানত আমসালেহা এলা সাবে মেয়াতে জেফ এলা হাদিস সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলি আসাল্লাম আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলাম ফাজা এলে আমালের উপরে তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেম শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় শ্যাম পালন করে জান্নাত লাভ করা যায় আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের প্রতি শ্যাম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি করা হয়েছিল যাতে করে পরহেজগার হতে পারো শ্যাম পরহেজগার হওয়ার একটি বড় মাধ্যম শ্যামের বিনিময়ে মানুষ পরহেজগারিতা লাভ করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল শ্যাম পালন করতেন তিনি এমনিতেই বলেছেন যে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে তিনি বলেছেন মানসামা রামাদানা সুম্মা আতবাহ সিত্তান মিন কেউ যদি রামাজান মাসের শ্যাম পালন করে তারপরে শাওয়াল মাসের ছয় দিন শ্যাম পালন করে তাহলে সারা বছর শ্যাম পালন করার আল্লাহ তালা তাকে নেকি দিবেন আল্লাহ নবী বলছেন কানা আমি দাহারে করলি সে হবে সারা বছর শ্যাম পালনকারীর মতো আবু হরাই আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম পালন করা ভালোবাসি কেন ভালোবাসি বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক নেকি আল্লাহর দরবারে পেশ করা হয় এক সপ্তাহে মানুষ যে নেকি করলো এই নেকিগুলি বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর নিকটে পেশ করা হয় তো তিনি বলছেন যে আমার আমলটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ তালা দেখবেন যে আমি সেম আছি এটা আমার মনে চাই এটা আমার মনের ইচ্ছে এটা আমার মনের ইচ্ছে এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা ভালোবাসি আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এই চাহিদা থাকা ভালো আমরাও যদি বৃহস্পতিবার এবং সোমবারে শ্যাম পালন করি তাহলে আমাদের নেকি যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখবেন যে আমরা শ্যাম আছি আর শ্যাম দিয়ে আল্লাহ তালাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় এটা একটা বিরাট পাওয়া আমরা এখানে আর একটা জিনিস আলোচনা করে রাখতে পারি সেটা হচ্ছে আপনি যদি বৃহস্পতিবার এবং সোমবার নিয়মিত নফল শ্যাম পালন করেন তাহলে আপনার শরীরের গতি ঠিক থাকবে শরীর বেশি মোটা হয়ে যাবে না আপনাকে সকালে উঠে দৌড়াদৌড়ি করা লাগবে না অবশ্য আমরা যদি মনে করি যে না দুই দিনে হবে না তাহলে দাউদ আলাহিসাল্লামের শ্যাম পালন করি দাউদ আলাহিসাল্লাম একদিন শ্যাম থাকা ভালোবাসতেন আর একদিন এমনি থাকা ভালোবাসতেন তাহলে শরীর এমনিতেই কন্ট্রোল থাকবে আল্লাহর নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার দুই দিন শ্যাম পালন করা ভালোবাসি এই উদ্দেশ্যে যে যখন আমার রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে আমার আমল পেশ করা হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখবেন যে আমি সিয়াম আছি এটা আমার মন চাই আমাদের এই চাহিদা থাকা ভালো আয়েসার রাজি আল্লাহ তালা আনহা বলেন যে কানান নবী ও সাল্লাহ আলী হাসাল্লাম এসুম শাহবান আকুল্লাহ আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন দুই একটা ছাড়া উম্ম সালামা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আইনে আইনে রামাজান ও আল্লাহর নবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে রামাজান এবং শাহবান আল্লাহর নবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন রামাজান এবং শাহবান তবে শাহবান পূর্ণ নয় আল্লাহর নবী বেশি বেশি পালন করতেন বলেই এই কথাটা বলা হচ্ছে আল্লাহর নবী বেশি বেশি শ্রাবণ মাসে সিয়াম পালন করতেন আমরা কেন পনেরো তারিখ নির্ধারণ করলাম কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুকে বন্ধ করে একেবারে পনেরোই সাবান শ্যাম পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি আতর গোলাপ মেখে গোসল করে যার যেটা সম্ভব সেইভাবে সে প্রস্তুতি নিচ্ছে পনেরোই সাবান শ্যাম পালন করবে এই জন্য ঠিক নয় পনেরোই সাবান সিয়াম পালনের পিছনে প্রায় দুই শতটি জাল জয় হাদিস আছে মানুষ সাবান মাসে পনেরোটা পর্যন্ত সিয়াম পালন করতে পারে আপনারা করেন এটা এটা একটা ভালো কিন্তু পনেরোর পরে করা যাবে না এ কথা নয় এতটুক যে আল্লাহ নবী নিষেধ করেছেন যে রামাজানের সাথে যেন অন্য কোনো শ্যাম মিলে না যায় আপনি পুরো সাবান শ্যাম পালন করতে পারবেন না ধারাবাহিক যেটা রামাজানের সাথে মিলে যাবে তবে আপনি এমন করতে পারবেন যে আপনার নিয়ম ছিল বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা এবার মঙ্গলবার হয়ে গেল রামাজান আপনি সোমবার শ্যাম পালন করেন এই মিলে যাওয়াতে কোনো অসুবিধে নেই আল্লাহ রসুল বলছেন যে এই মিলে যাওয়াতে কোনো সমস্যা নেই এটা তারা করতে পারবে তবে সাবান বেশি করতে করতে রামাজান মিলে যাবে এমনটা নয় বেশি করলে পঁচিশ ছাব্বিশ সাতাইশে পর্যন্ত করে ছেড়ে দিতে হবে আবু হরায়রা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন রামাজান এলা রামাজান রামাজানে শ্যাম পালন করেছে আবার সামনে রামাজানে শ্যাম পালন করবে এই একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে মিনকুলে সাহার প্রত্যেক মাসে যদি তিন দিন শ্যাম পালন করে রামাজান আর প্রত্যেক মাসে তিন দিন আল্লাহ রসুল বলছেন কানাকা সেয়ামে দাহারে করলেহি তাহলে সারা বছর সেয়াম পালন করে যে নেকি পাবে সে নেকি পাবে প্রতি মাসে যদি আমরা তিন দিন শ্যাম পালন করতে পারি তেরো চোদ্দ পনেরো তাহলে সারা বছর শ্যাম পালন করে যা নেকি হবে তাই নেকি হবে আল্লাহর নবী বলছেন সেয়মে ইয়মে আরাফা কেউ যদি আরাফা দিনের একদিন শ্যাম পালন করে আহাতা সেব আল্লাহে আয়ুকাফের সানাতালাতি কাবলাহু আল্লাহ তার এক বছরের আগের পাপ এবং এক বছরের পরের পাপ ক্ষমা করে দিবেন আরাফার দিন একদিন শ্যাম পালন করলে হাজি আরাফার মাঠে উপস্থিত হবেন সেই দিন যদি আমরা শ্যাম পালন করতে পারি তাহলে আমাদের আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আল্লাহর নবী বলছেন ও তা সেব আল্লাহে শ্যাম ইয়মে আশুরা আশুরার দিন যদি কেউ শ্যাম পালন করে তাহলে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে তার বছর চলে গেছে সেই বছরের এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে যদি আমরা আর শ্যাম পালন করতে পারি যদি আমরা মহরম মাসে দুই দিন শ্যাম পালন করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের একটা কথা স্মরণে থাকা ভালো হবে অবশ্যই হোসায়নের শহীদের কারণে আমরা মহারাম মাসের দুই দিন শ্যাম পালন করি না বরং আল্লাহ তালা মোসা আলাহ সাল্লামকে বাঁচিয়ে দিয়েছিলেন সাগরে ডুবাননি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন ওই বেঁচে যাওয়ার কারণে মোসা আলাই সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতো এই শ্যাম পালন করতেন আল্লাহর নবী সে শ্যাম আমাদেরকে পালন করতে বললেন তখন আমরা বললাম সাহাবিগণ বললেন আল্লাহর নবী আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে আর আজকে তো ইহুদি খ্রিস্টানেরা এই মহরমের শ্যাম পালন করে তাহলে এটা কেমন হলো তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে একদিন আগে শ্যাম পালনের জন্য বলবো অর্থাৎ নয় এবং দশ তাহলে তাদের বিরোধিতা হয়ে যাবে তারা পালন করে একদিন আমরা করব দুই দিন তাই আমাদের জন্য ভালো হবে নয় দশ দুই দিন শ্যাম পালন করা আমরা যদি মহরম মাসের এই দুই দিন শ্যাম পালন করি আল্লাহর সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তাহলে আমাদের বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করবেন আমাদের সাথেই থাকবেন আমরা এরপরে ইনশাল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় سبحان الله والحمد لله বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যখন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনাদেরকে যা যায় খায়ের প্রদান করুন আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমরা আশাবাদী যে সিএম পালন করার চেষ্টা করবেন এতে আপনারাও সফলতা অর্জন করবেন আমরাও ইনশাল্লাহ বিচারের মাঠে সফলতা পেয়ে যাব যত মানুষ এই কথা শুনে সিয়াম পালন করবে আমরা তাদের সমপরিমাণ নেকি পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহর দয়ার অভাব নেই আল্লাহর রহমতের অভাব নেই আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কুল্ল আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বে আশারে সালেহা প্রত্যেক আদম সন্তানের নেকি দশ থেকে সাত শত পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রত্যেক মানুষ যদি এক নেকি করে তাহলে এটা লিখার সময় দশ হবে এটা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে সাত শত হবে এরপরে আরো অনেক হবে এ কথা আল্লাহর নবী বলেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ফাইন্না সম তবে শ্যাম হুলি ওয়ানা বেহি শ্যাম হচ্ছে আমার জন্য প্রতিদান আমি দিব শ্যামের প্রতিদান দেওয়ার বিষয়টি আমার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম পরের বাক্যে বললেন আল্লাহ তালা বলছেন বলে আজলি ইয়াদা তামহু আশাহাতাহ আমার কারণেই তো সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণেই তো সে খাদ্যকে ত্যাগ করেছেন এ কারণে আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব সম্মানিত দর্শক মণ্ডলী নিজ হাতে প্রতিদান আল্লাহ তালা দিবেন সেম ব্যতীত আর কোনো এবাদত দুনিয়াতে নেই হজ পালন করলে কষ্ট করা লাগে দেড় মাস সময় যায় অনেক কষ্ট নেকিও তিনি বলেছেন যে কারো যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে ফিরে আসে সেই দিনের মতো হয়ে যেদিন তার মাতা তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ হয়ে ফিরে আসে কিন্তু আল্লাহ তালা তাকে নিজ হাতে নেকি দিবেন না ফেরেস্তাকে বলবেন যে ব্যক্তিকে নেকি প্রদান করো রাতে তাহাজুদ সলাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাতে এমন একটা সময় রয়েছে যেই সময়ে আল্লাহর কাছে মানুষ যা চাইবে তাই আল্লাহ তালা প্রদান করবেন এবং তিনি অপেক্ষামান থাকেন যে আমার কাছে কে কি চাই আমি তাকে তাই দিব তিনি বলছেন যে আমি দিব কিন্তু তিনি নিজে হাতে দিবেন না ফেরেস্তার হাত দিয়েই দিবেন যে ক্ষমা চায় আমি তাকেই ক্ষমা করে দিব নেকি আল্লাহ তালা এই সেম ছাড়া আর কোনো এবাদতের নিজে হাতে দিবেন না সলাত একটি গুরুত্বপূর্ণ এবাদত ফরজ সলাত হোক নফল সলাত হোক এটা গুরুত্বপূর্ণ এবাদাত দান একটা গুরুত্বপূর্ণ এবাদাত দান হচ্ছে দলিল আসাদ কত বুরহান দান হলো দলিল যা দিয়ে সফলতা অর্জন করা যায় এরপরে আল্লাহ তালা দানের নেকি নিজ হাতে দিবেন না কি দিয়ে বুঝাই আমরা জাতিকে যে নিজ হাতে নেকি দেওয়া বিষয়টি কেমন আল্লাহ সামাদ এতগুলোর প্রয়োজন আছে কি শুধুমাত্র যদি এক একটুক আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে তো হয়ে গেল অনেক কিছু আল্লাহ তালা বলছেন আমার কারণেই সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণেই সে খাদ্য ত্যাগ করেছে অতএব প্রতিদান আমি দিব সম্মানিত দর্শক মণ্ডলী এটা আমরা যদি সমাজের লোককে বুঝাতে পারতাম পৃথিবীর মানুষকে বুঝাতে পারতাম পৃথিবীতে যত পৃথিবীর দর্শক মণ্ডলী আছেন সবকে যদি আমরা বুঝাতে পারতাম তাহলে এটাতে একটা বড় সফলতা আমাদের কাছে নেমে আসত যে প্রতিদান পাওয়া যাবে নিজ হাতে দুনিয়াতে এমন কোনো এবাদত নেই যার প্রতিদান নিজ হাতে আল্লাহ তালা দিবেন আমরা অবশ্য একটু বলতে পারি যে আল্লাহ তালা দিবেন কি আল্লাহ তালা বলছেন যে সলেহিনা আমি আমার ভালো বান্দাদের জন্য রেডি করে রেখেছি জান্নাত মা রাত আইনুন যেটা চোখ কোনোদিন দেখেনি অমা সামিয়াত অজলুন যেটা কান কোনোদিন শোনেনি অমা খাতারাবে কালবে বাসার যেটা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি এটা আমি দিব আল্লাহ তালা বলছেন আমি রেডি করে রেখেছি আমার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু যেটা মানুষ চোখে কোনোদিন দেখেনি যেটা মানুষ কানে কোনোদিন শোনেনি যেটা মানুষ অন্তরে কোনোদিন পরিকল্পনা করেনি মানুষ কানে অনেক কিছুই শোনে যেটা দেখা সম্ভব হয় না মানুষ চোখে অনেক কিছুই দেখে মানুষ অন্তরে অনেক কিছুই পরিকল্পনা করে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে দিব এমন কিছু যেটা অন্তর ভাবেনি কান শোনেনি চোখ দেখেনি সেটাই আমি নিজে হাতে দিব আর সেটাই হচ্ছে জান্নাত রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন মানুষ যদি শ্যাম পালন করে তাহলে কেউ যদি তাকে কিছু বলতে চায় তাহলে সে যেন বলে যে আমি শ্যাম আছি কেননা শ্যাম অবস্থায় কারোর সাথে অশ্লীল কথা বলা যাবে না অপছন্দ কথা বলা যাবে না তাকে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে অশ্লীল কথা ও কর্ম থেকে দূরে থাকতে হবে এমন কেউ যদি মারতে যায় তাকে উদ্বুদ্ধ হয়ে তাহলে সে বলবে যে ইনি সায়েম আমি সায়েম আমি শ্যাম পালন করছি মুখ দিয়ে অপছন্দ কোনো কথা ও কর্ম ব্যবহার করা যাবে না এর নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণকে ত্যাগ করা একটু যদি মনের চাহিদা অনুযায়ী কথা বলে ফেলেন তাহলে সেটাই হয়ে যাবে প্রবৃত্তির অনুসরণ যার ফল আপনি ভোগ করতে পারবেন না প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করেই যদি আমরা শ্যাম পালন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিজ হাতে তার ফলাফল প্রদান করবেন আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যখন রামাজান মাস আসে এজা দাখালা রামাজান যখন রামাজান মাস আসে তখন আকাশ থেকে একজন চিৎকার করে বলে আকবেল হে কল্যাণকে অন্বেষণকারী সামনের দিকে আগিয়ে আস আর একজন বলে ইয়া আকসের হে অকল্যাণকে অন্বেষণকারী তুমি একটু পিছে হটো তারপরে আল্লাহ তালা বলেন এই রামাজান হচ্ছে ওতকাও মিনান্নার জাহান্নাম থেকে বাঁচানোর পথ আমরা যদি শ্যাম পালন করি নফল সিয়াম অনেক নেকি পাব আমরা যদি ফরজ সিয়াম পালন করি তাহলে জাহান নাম থেকে মুক্তি লাভ করব। এবং সব সময় আকাশ থেকে আহ্বানকারী বলবে যে যারা কল্যাণ চাচ্ছ তারা সামনের দিকে আগে আসো যারা অকল্যাণ চাচ্ছ তারা পিছনের দিকে ফিরে যাও আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন এজা দাখালা রামাজান যখন রামাজান মাস আসে ফতেহাত আবু আবুর রাহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় অগুল্লেখাত আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী এখানে দুইটি খোলা হয় আর একটি বন্ধ হয় জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা আর রহমতের দরজা খোলা রামাজান মাসে আল্লাহ তালা জাহান্নামীকে জাহান নামে দিবেন এমনটা তো নয় এটা হচ্ছে আল্লাহর একটা দয়া তিনি মানুষকে দয়া দেখাচ্ছেন যে রামাজান মাসে আমার এত দয়া যে আমি রামাজান মাসে জান্নাতের দরজা খুলে রাখি আর জাহান্নামের দরজা বন্ধ রাখি আমি রামাজান মাসে আকাশের দরজাগুলিকে খুলে রাখি সম্মানিত দর্শক মন্ডলী এটা হচ্ছে আল্লাহ তালার দয়া মানুষকে দেখানো দয়া দেখিয়ে মানুষকে আল্লাহ তালা পরকালমুখী করতে চাচ্ছেন যা মানুষের জন্য জরুরি আবু হরাই আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান সামা রামাজানা ইমানা ওয়েহেতে সাবান গফির আল্লাহমা তাক্কাদ্দামা মিনজাম্বেহি কেউ যদি ইমান সহকারে নেকি আশায় রামাজান মাসের শ্যাম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে ইমান সহকারে নেকির আশাই নেকির আশাই সবাই করে নেকির আশা সবার কিন্তু ইমান সহকারে এই কথাটি হলো আমাদের জন্য কঠিন আমরাও শ্যাম পালন করি আমাদের ইমান আছে কি না আল্লাহর নবী বলেছেন যে যার ভিতরে অহংকার আছে সে জাহান নামে যাবে অহংকার থাকলে সরিষা সমপরিমাণ ইমান থাকে না যারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত তাদের ইমান ভিতরে নেই তারা জান্নাত লাভ করবে কি করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মারা মাদানা ইমানয় হেতে সাবান গফের আলাহুমা তাকাদ্দামা মিন জাম্বিহি কেউ যদি রামাজান মাসে ইমান সহকারে নেকি রাসায় শ্যাম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে আল্লাহর নবী বলেন মানসামা রামাজানা ইমানা এহেতে সাবান গফের আল্লাহ মাতা কাদ্দামা বিন অমান কামা লাইলাতাল কাদরে ইমানা এহেতে সাবান গফের আল্লাহ মাতা কাদ্দামা বিন মানুষ যদি নেকির আশায় রামাজান মাসে শ্যাম পালন করে আর তারাবির সলাত আদায় করে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে রামাজান মাসে আমরা তারাবির সলাত আদায় করব। জামাতবদ্ধ হয়ে করাই ভালো তবে যারা তাহাজুদ পড়াতে অভ্যাসী তারা একাই বাড়িতে পড়তে পারি সেটা ভিন্ন কথা তবে আমাদের জন্য সুন্দর হবে জামাতেই তারাবি পড়া আল্লাহর নবী বলছেন রামাজান মাসে কেউ যদি ইমান সহকারে নেকির আশায় তারাবি পড়ে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে আয়েসার জিয়াল্লাহ তালা আনা বললেন আল্লাহর নবী আমি যদি রামাজান মাসের শেষে তারাবি পড়তে গিয়ে রাত জাগতে গিয়ে লায়লাতুল কাদর জানতে পারি তাহলে আমি কি বলবো ওখানে আমার চাওয়া পাওয়া কি রয়েছে আল্লাহর নবী বললেন আয়েসা কুলি তুমি বলবে আল্লাহ কাফুবুন তোহেবুল্লা ফা ফা আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো দয়া করে তুমি ক্ষমা করো যতবার ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনারা সুন্দর করে ইমানের আশায় রামাজান মাসের শ্যাম পালন করুন রামাজান মাসের তারাবির সলাত আদায় করুন ইনশাআল্লাহ অতীতের সব পাপ ক্ষমা হবে রামাজান মাস একটা দয়ার মাস রামাজান মাস একটা রহমতের মাস আমরা যদি রামাজান মাসের শ্যাম পালন করি তাহলে আমরা জান্নাত লাভ করব ইনশাআল্লাহ আমরা যদি নফল শ্যাম পালন করতে পারি তাহলে জান্নাত লাভ করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার চেষ্টা করুন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম পালনের চেষ্টা করুন বিশেষভাবে আরাফার দিন শ্যাম পালনের চেষ্টা করুন মহরমের দুই দিন নয় দশ শ্যাম পালনের চেষ্টা করুন এইভাবে ফরজ শ্যাম পালন করে নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া তুমি আমাদের প্রতি একটু দয়া করো আমরা যেন নফল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 বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়